ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া যে আমাদেরকে এক বরকতপূর্ণ মজলিসে অত্যন্ত ফজিলতপূর্ণ সময়ে তিনি আসার এবং বসার তৌফিক দান করছেন কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ হল তার ইমান আর এই ইমানটা মূলত বান্দা এবং আল্লাহর মাঝে একটা অঙ্গীকারের নাম এবং ইমানটা বান্দা এবং আল্লাহর মাঝে এমন একটা অঙ্গীকারের নাম এমন একটা চুক্তি নাম চুক্তির নাম যে এর কোনো মেয়াদ নেই ইমান আনার পর বান্দা যে আল্লাহর সাথে একটা চুক্তি করে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করে এই অঙ্গীকারটা এক ঘন্টা বা দুই ঘন্টা বা একদিন বা দুই দিন বা এক মাস বা দুই মাসের চুক্তি না অঙ্গীকারটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে অঙ্গীকারটা করা হয় এই অঙ্গীকারটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অঙ্গীকারটা বহাল থাকে এই এই অঙ্গীকারটা করার পর থেকেই এই অঙ্গীকারকে রক্ষা করার এই অঙ্গীকারকে হেফাজত করার একটা দায়িত্ব এসে যায় লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা সাক্ষ্য যে এর মাঝে বান্দা এবং আল্লাহর মাঝে একটা চুক্তি হয়ে যায় চুক্তিটা হলো এই যে আমি এ স্বীকারোক্তি এ সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি একমাত্র আল্লাহ তোমাকেই ইলাহ হিসেবে স্বীকার করি আমি অন্য কাউকে ইলাহ হিসেবে স্বীকার করি না এই যে একটা অঙ্গীকার আমি শুধু তোমাকেই ইলাহ হিসেবে স্বীকার করি আমি আর অন্য কাউকে ইলাহ হিসেবে স্বীকার করি না এই অঙ্গীকারটা এটা এক ঘন্টার অঙ্গীকার না যে এক ঘন্টার জন্য আমি তোমাকে ইলাহ হিসেবে মানলাম আমি অন্য কাউকে ইলাহ হিসেবে মানব না এটা এক ঘন্টার জন্য না কিন্তু বা এক দিনের জন্য না এক মাসের জন্য না এক বছরের জন্য না এই অঙ্গীকারটা পুরো জীবনের জন্য বান্দা আল্লাহর সাথে করে তাহলে এই অঙ্গীকারটা বান্দা যখন আল্লাহর সাথে করে তখন বান্দার এটা একটা দায়িত্ব হয়ে যায় যে এই অঙ্গীকারটা হেফাজত করা এই অঙ্গীকারটা এটা সুরক্ষা করা অঙ্গীকারটা করার পর থেকে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একদম বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রধান ফিকির এবং প্রধান কর্তব্য যে অঙ্গীকারটা সে আল্লাহর সাথে করেছে এই অঙ্গীকারটা সে হেফাজত করবে তাই এমন সব কথা এমন সব কাজ থেকে তার নিজেকে মুক্ত রাখা চাই যেই সমস্ত কথা যেই সমস্ত কাজ দ্বারা এ অঙ্গীকারটা নষ্ট হয়ে যায় যেই কথাই ইমান ভেঙে যায় যেই কাজে ইমান ভেঙে যায় যেই কাজ যেই কথার মাধ্যমে আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকারটা নষ্ট হয়ে যায় ওই ধরনের কাজ থেকে ওই ধরনের কথা থেকে সার্বক্ষণিক সর্বাবস্থায় সব পরিস্থিতিতে নিজেকে মুক্ত রাখতে হবে কোনো ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে যদি এমন কোনো কাজ হয় যে কাজ দ্বারা অঙ্গীকার নষ্ট হয়ে যায় অঙ্গীকারটাকে আমি হেফাজত করতে ব্যর্থ হলাম তাহলে এটা তো শুধুমাত্র একটা অঙ্গীকার করলাম আর ভেঙে ফেললাম তাই না বরং জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদটাকে আমি নষ্ট করে ফেললাম সবচাইতে দামি সম্পদটাকে আমি নষ্ট করে ফেললাম আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটাই নষ্ট হয়ে গেল হ্যাঁ। এজন্যই আল্লাহ তালা দোয়া শিখাইতেন যে আমার কাছে সবসময় দোয়া করো ইমানের সম্পদটাকে অর্জন করার পর ইমানের সম্পদটা পাওয়ার পর থেকে আমার কাছে দোয়া করো যে আল্লাহ যে সম্পদ তুমি আমাকে দান করছো এই সম্পদটা আমার থেকে ছিনিয়ে নিও না কেউ যেন চিন্তাই করতে না পারে তোমার কাছে এটা আমার একটা চাওয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هي پروردگار هب لنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা হে পরওয়ারদিগার বাদা ইদ হাদাইতানা আমাকে হেদায়েত দেওয়ার পর আমাকে ইমানের দৌলতটা দেওয়ার পর লা তুযিগ কুলুবানা আমার অন্তরটাকে তুমি বক্র করে দিও না লা তুযিগ কুলুবানা আমার অন্তরটাকে তুমি বাঁকা করে দিও না বাদা ইদ হাদাইতানা আমাকে হেদায়তের দৌলত আমাকে ইমানের দৌলত প্রদান করার পর রহমা তোমার পক্ষ থেকে খাস রহমত তুমি আমাকে দান করো হাবলানা আমাকে দান করো মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে রহমা খাস রহমত আমাকে দান করো ইন্নাকা আন্তাল নিশ্চয়ই তুমি বড় দাতা আল্লাহ তুমি তো দানশীল আমার প্রতি খাস রহমত তুমি দান করো আর হেদায়তের পথ চিনানোর পর হেদায়তের পথে আসার পর ইমান কালেমা বুঝার পর আমাকে আবার সেই গুমরাহির পথে আমার অন্তর যেন না যায় সেই ব্যবস্থা ব্যবস্থাপনা আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমার প্রতি করো আল্লাহ তালা বান্দাদেরকে এই দোয়া শিক্ষা দিচ্ছেন এই দোয়া করো সবসময় যে কথা বলতেছিলাম যে ইমান এটা আনার পর থেকে এটাকে রক্ষা করা এটাকে সুরক্ষা করা এটার হেফাজত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে ওই বান্দার ইমান গ্রহণযোগ্য যে তার ইমানকে রক্ষা করেছে ইমানকে হেফাজত করেছে যে ইমান আনার পর তার ইমান রক্ষা করেছে তার ইমানের হেফাজত করেছে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর যে ইমান আনার পর এই ইমানের হেফাজত করে নাই আবার কুফুরির দিকে প্রত্যাবর্তন করেছে ইমান আনার পর সে কুফুরির আকর্ষণ এটা থেকে মুক্ত হতে পারে নাই তাকে কঠিন সতর্ক বাণী ওর আনে করিমের মাঝে আল্লাহ তালা তার সামনে উপস্থাপন করছে تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم দেখেন কোরআনে করিমের এই আয়াতে জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে তাদেরকে যারা ইমানকে গ্রহণের পর এই ইমানের হেফাজত করে এই ইমানের উপর অবিচল থাকে নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে তারপর এই স্বীকারোক্তি এটাকে হেফাজত করেছে এটার উপর অবিচল থেকেছে এই স্বীকারোক্তির সুরক্ষা করেছে আল্লাহ বলতেছেন আমি আমার একদল রহমতের ফেরিস্তা আলাইহিমুল মালাইকা আমার একদল রহমতের ফেরেজ তারা জমিনে অবতরণ করে তাদের সাহায্যে আল্লাহ তাহজানো আল্লাহর এই রহমতের ফেরেজ তারা জমিনে অবতরণ করে তাদেরকে এই অভয় দেয় আল্লাহ তখপু ভয় করো না ভয় করো না তুমি ইমানের উপর অবিচল থাকো বাতিল যত শক্তি ধর হোক তোমার ভয় নাই ভয় নাই কারণ বাতিলের চূড়ান্ত আঘাত তোমার জীবনটাকে কেড়ে নিতে পারবে তুমি তোমার ইমানের হেফাজত করো এই ইমান তোমাকে এই তুচ্ছ দুনিয়া থেকে অনন্ত অসীম জীবনের জান্নাতের অধিকারী করে দেবে আল্লাহ তখাফু ভয় করো না এই বাতিলের এই আঘাত এটা তো কোনো ভয় না এই বাতিলের এই আঘাতের সামনে যদি আপুষ হয়ে যায় তাহলে ভয় বাতিলের এই আক্রমণের মোকাবেলায় যদি আপুষ হয়ে যায় যদি ইমান সুরক্ষা তুমি করতে না পারো তাহলে ভয় ওইটা ভয় কিন্তু ইমান সুরক্ষার ইমান হেফাজতের যেই পথ তুমি গ্রহণ করেছ যেই অঙ্গীকার তুমি গ্রহণ করেছ আল্লাহ তাহাবু তোমার ভয় নাই সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে যেই জান্নাতের নিয়ামতের সামনে পুরা দুনিয়াটা তুচ্ছ পুরা দুনিয়াটা তুচ্ছ আল্লাহ তালা রহমতের ফেরেস তারা এই ইমানই শক্তি দান করেন কেউ যখন ইমানের উপর থাকার নিয়োগ করে চিন্তা করো না একটি চিন্তা হয় নিজের পরিবার পরিজনের জন্য সন্তানদের জন্য একটা চিন্তা হয় আমি চলে যাব কে দেখবে এদেরকে তো আল্লাহর রহমতের ফেরেস তারা তাদেরকে অভয়দান করে বলা তাহজানো তোমার কোনো চিন্তা নেই তুমি যখন ইমানের উপর অটল থাকলে ইমানের উপর অবিচল থাকলে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু তোমার পরিবার তোমার সন্তান এবং তোমার হেফাজত আমরা তোমার সাথে থেকে তোমাকে করি নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা নাহনু আউলিয়া উকুম আমরা তো তোমাদের বন্ধু হিসেবে আগমন করেছি অবতরণ করেছি ফিল হায়াতি দুনিয়া তোমার দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু তোমার বন্ধু হিসেবে তোমার পরিবার তোমার দেখাশোনা করব আর আখেরাতেও আমাদেরকে বন্ধু হিসাবে পাবে আখেরাতেও আমাকে বন্ধু হিসাবে পাবে তোমার কবরে আমাদেরকে বন্ধু হিসেবে পাবে তোমার হাসরে আমাদেরকে বন্ধু হিসেবে পাবে তোমার বলছে রাত তোমার মিজানে আমাদেরকে তুমি বন্ধু হিসেবে পাবে জান্নাত পর্যন্ত তোমার পৌঁছার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা মঞ্জিলে মঞ্জিলে আমাদেরকে তুমি বন্ধু হিসেবে পাবে বন্ধু হিসেবে পাবে نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم আর খুদার সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই জান্নাতে পৌঁছার পর ওয়ালাকুম ফিহা সেই জান্নাতে তোমার জন্য নজুলাম মিন গফুরির রহিম তোমার দয়াময় তোমার ক্ষমাশীল প্রভুর তরফ থেকে তোমার জন্য আপ্যায়ন তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে মা তাস্তাহি আনপুচুকুম এমন মেহমানদারি হবে যা তোমার মনকে তৃপ্ত করে ফেলবে যা চাইবে তাই পাইবে আর যা পাবে তার দ্বারা তোমার পূর্ণ মন তৃপ্ত হয়ে যাবে এই দেখেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন যারা ইমানকে অর্জনের পর নিজ ইমানের হেফাজত করে ইমানের সুরক্ষা করে আকুশহীন ভাবে নিজ ইমানের উপর অবিচল থাকে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের সুসংবাদ আর যারা এই ইমানের সম্পদ এদের সুরক্ষা করে না তার কথা দ্বারা তার কাজ দ্বারা কুফুরি কুফুরির আকর্ষণ প্রকাশ পায় কুফুরি জীবনের মহাব্বত প্রকাশ পায় আল্লাহ আল্লাহর পথ আল্লাহর জীবন ব্যবস্থা তার ভাল লাগে না কুফার কাফেরদের জীবন ব্যবস্থা তাকে আকর্ষিত করে অথচ সে ইমান এই ইমানকে গ্রহণ করেছে ইমানকে বুঝেছে এইটার সত্যতা তার কাছে প্রকাশিত হয়েছে কিন্তু এটা সত্য জানার পর এটাকে সত্য বুঝার পর এই সমস্ত কিছু বুঝার পরও ইমান ইমানি জীবন তাকে আকর্ষিত করে না কাফির কুফারদের জীবন তাদের সংস্কৃতি তাকে আকর্ষিত করে সে ইমানের পক্ষ নেয় না কাফেরদের পক্ষ নেয় কুপুরীর পক্ষ নেয় তো আল্লাহ কোরআনে কারিমে তাদেরকে সতর্ক করতেছে ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম যারা ইমানটা পাওয়ার পর ইমানটা অর্জনের পর ইমানটা বুঝার পর কাপারু যারা কুফুরিকে গ্রহণ করে কুফুরি চিন্তাধারা কুফুরি সংস্কৃতি যারা গ্রহণ করে কুফুরি কালচার যারা গ্রহণ করে যারা তাদের কথা এবং কাজ দ্বারা কুফুরির প্রতি আকর্ষণ প্রকাশ করে দাদু কুফরান অতপর কুফুরির পথে তারা অগ্রসর হয় কুফুরি কুফুরি জীবন এটার উপর সে অভ্যস্ত হয় কুফুরিটা তার মাঝে বেড়ে যায় আল্লাহ বলতেছেন এদের তৌবা লান তুকবালা এদের তৌবা আল্লাহর কাছে কিছুতেই গ্রহণযোগ্য হবে না এদের তৌবার পথ বন্ধ হয়ে গেছে আল্লাহ বলতেছেন এরা গুমরা এরা পদভ্রষ্ট পুরানি কেরিমের অন্যত্র আল্লাহ বলতেছেন তাই পায়াহ দিল্লাহ কৌমান আল্লাহ প্রশ্ন করতেছে বলো কাউমান এমন সমস্ত লোকদেরকে আল্লাহ তালা কিভাবে হেদায়ত প্রদান করবেন কাইফা কিভাবে ইয়াহদিল্লাহু আল্লাহ তালা হেদায়তের পথে পরিচালিত করবেন কাউমান এমন সব লোকদেরকে কাপারু বাদা ইমানিহিম যারা ইমান অর্জনের পর ইমান বুঝার পরও যারা কুফুরিকে গ্রহণ করেছে এরা ইমানের সত্যতা বুঝার পর ইমানের জ্ঞান অর্জনের পরও যারা কুফুরিকে গ্রহণ করেছে কুফুরিকে সমর্থন করেছে কাইফাইহাদিল্লাহ কাউমান এমন সমস্ত লোকদেরকে আল্লাহ তালা কিভাবে হেদায়তের উপর আনবেন শাহিদু আন্নার রসুল হাকুন আর সে সাক্ষ্য দিয়েছে রসুল সত্য সে এই কথার সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্য ওয়াজা আহমুল বাইনাত আর কোরআনের সুস্পষ্ট বাণীও তার কাছে প্রকাশিত হয়েছে সেই রসুলকে সত্য স্বীকার করেছে আর তার কাছে কোরআনের সুস্পষ্ট বাণীও তার কাছে উপস্থাপিত হয়েছে তারপরও সে কুফুরিকে সমর্থন করেছে কুফুরিকে গ্রহণ করেছে কাইফায়াহদিল্লাহ কৌমান কিভাবে তাকে আল্লাহ তালা হেদায়তের উপর আনবেন এটা কিভাবে সম্ভব অন্যত্র আল্লাহ বলতেছেন লাহা আনুল জিমুকুমুহা আমি কি তোমাদেরকে জোর করে হেদায়তের পথে আনবো ও আন্তুম লাহা কারিহুন আর অথচ তোমরা এই সত্য পথকে এ আমার জীবন ব্যবস্থাকে তোমরা অপছন্দ করছো আনুল জিমুকুমুহা আমি কি তোমাদেরকে হেদায়তের উপর জোর করে আনবো লাহা কারি হন অথচ হেদায়তের পথ এই পথকে তোমরা অপছন্দ করো এই প্রশ্ন আল্লাহ তালা রাখতেছেন কাইফায়াহদিল্লাহ কৌমান কাপারু বাদা ইমানিহিম وشهدوا أن الرسول حق وجاءهم البينات যারা সাক্ষ্য দিল রসুল সত্য যারা সাক্ষ্য দিল কোরআন সত্য যারা সাক্ষ্য দিল আল্লাহ সত্য যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি যারা বলে আমি রসুলকে বিশ্বাস করি যারা বলে আমি পরকালকে বিশ্বাস করি সত্য রসুল সত্য আল্লাহ সত্য পরকাল সত্য কোরআন সত্য এই সমস্ত কিছুকে বিশ্বাস করার পর বিশ্বাসের স্বীকারোক্তি দেওয়ার পরও যারা কুফুরির দিকে যায় কুফুরিকে গ্রহণ করে কাইফায়াহদিল্লাহ কৌমান আল্লাহ কিভাবে সমস্ত লোকদেরকে হেদায়ত দিবে আল্লাহ তার নিয়ম বর্ণনা করছেন আমি জালেমদেরকে হেদায়তের পথে আনি না জালেমদের জন্য আমার হেদায়তের পথ না তাদের এই কর্মনীতির পরিণাম সত্যকে বুঝার পরও সত্যকে গ্রহণ না করার পরিণাম তাদের প্রতিদান হলো তাদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আল্লাহর পেরেস তারা সার্বক্ষণিক তাদেরকে অভিশাপ দেয় সত্যকে বোঝার পরও যারা কুফুরিকে গ্রহণ করে কুফুরিকে সমর্থন করে যারা নেই ইনসাফ বুঝার পরও জুলুম অন্যায়কে সমর্থন করে তাদের প্রতিদান হল আন্না আলাইহিম লানাতুল্লাহ তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয় এ কাজের কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন তাদেরকে অভিশাপ দেয় আজমাইন আর সমস্ত মানুষদের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ যায় তাদের উপর অভিশাপ যেতে থাকে ফিহা তাদের জাহান্নামের নিবাস হবে চিরস্থায়ী তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান নাম সে জাহান নামে যে শাস্তি তাদেরকে প্রদান করা হবে সে শাস্তিকে কখনো কমানোর সিদ্ধান্ত হবে না লাইকানহমুল আদাব আজাদকে তাদের থেকে কমানোর সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে কোনোদিন আসবে না তার ক্ষমার শেষ নাই তার দয়ার শেষ নাই এক কঠিন শাস্তি উচ্চারণ করার পর আল্লাহ তালা নিজ বান্দাদেরকে ডাকতেছেন এই পথে যাবি তুই কি শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত এই পথে যাবি আয় ফিরে আয় তুই এই ভুল জীবনে এই ভুল হয়ে গেছে ইমানকে বুঝার পরও আমি কুকুরকে সমর্থন করেছি সত্য ইনসাফ বুঝার পরও আমি অন্যায় এবং জুলুমকে সমর্থন করেছি এটা জীবনের অনেক বড় ভুল এ ভুলের পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহ তার বান্দাদেরকে ডাকতেছেন তবে আমার যে সমস্ত বান্দারা এমন ভুল হয়ে যাওয়ার পর তারা তৌবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় আমি আল্লাহ তাদের প্রতিও ক্ষমাশীল আমি আল্লাহ তাদের প্রতিও দয়াবান আমি আল্লাহ আমার কাছে ফিরে আসার সাথে সাথে তার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ভুলের জিন্দগির সমস্ত ভুলকে আমি ক্ষমা করে দিই সমস্ত ভুল আমি ক্ষমা করে দিই কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে নিজের ভুল স্বীকার করে তৌবা করে আল্লাহর কাছে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে নিজ ভুলটাকে স্বীকার করে তৌবা করে আল্লাহর পথে আসতে হবে ভুল যদি জীবনে হয়ে থাকে তো তৌবা করে আল্লাহর পথে যদি আসা হয় তাহলে এই সমস্ত ভুলগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে কিন্তু যদি ভুলের উপর থাকা হয় যে আমি ভুলের উপরই থাকব তো আল্লাহ তাদেরকে বলতেছেন আনুল জিমু কুমুহা বা আন্তুমলাহা হুন তুমি ভুল পথকে মহব্বত করবা অন্যায় জুলুমকে তুমি মহব্বত করবা কাফের কুপ্পারদেরকে তুমি মহব্বত করবা আমি আমার পথ আমার দেওয়া জীবন ব্যবস্থাকে তুমি অপছন্দ করবে আমি তো জোর করে তোমাকে হেদায়তের পথে আনবো না এটা তো আমার নীতি না আনল জিমু কুমু হা আমি কি তাদেরকে জোর করে হেদায়তের পথে আনবো আনতুমলাহা কারি হন অথচ আমার হেদায়তকে তারা অপছন্দ করছে এই হলো আল্লাহর নিজাম আল্লাহর নেজাম এটা যে ফিরে আসে আল্লাহ তাকে গ্রহণ করে নেন আর যে চলে যায় আল্লাহ তাকে ছেড়ে দেন আমানু সুম্মা কাপারু সুম্মা আমানু সুম্মা কাপারু সুম্মা দাদু কুপরা আল্লাহ বলতেছেন যারা ইমানকে গ্রহণ করে সুম্মা কাফারু অতপর কুফুরি করে প্রথমে ইমান সত্য সুন্দর ইসলামকে গ্রহণ করেছে আল্লাহর সাথে এই অঙ্গীকারে আবদ্ধ হয়েছে যে আল্লাহ তোমাকেই আমি প্রভু হিসাবে সাক্ষ্য প্রদান করি আমি প্রভু হিসেবে তোমাকেই মানব আমি আর অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকার করি না আমি তোমার দেওয়া আইন অনুযায়ী তোমার দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করব আমি অন্য কারো হুকুম অন্য কারো কোথায় প্রভাবিত হব না ইমান গ্রহণ করছি এই ইমান আনছে ইয়াকা না বুধু আল্লাহ আমি তোমারই এবাদত করি অন্য কারো এবাদত করি না তোমারই আনুগত্য করি অন্য কারো আনুগত্য করি না তোমাকেই ইলাহ হিসেবে মানি অন্য কাউকে ইলাহ হিসেবে মানি না কিন্তু সুম্মা কাপারো এ অঙ্গীকার করার পর সে কুফুরি করলো কুফুরিকে সমর্থন করলো কুফুরিকে গ্রহণ করলো সুম্মা আবার ইমানকে গ্রহণ করলো ইমান গ্রহণের পর কুফুরি করল পরে আবার অনুতপ্ত হয়ে ইমানকে গ্রহণ করল সুম্মা কাফারো অতঃপর আবার কুফুরিকে গ্রহণ করল সোম্মা দাদু কুফরা তারপর কুফুরের দিকে এসে অগ্রসর হয়েছে ইমানের পথে ফিরে আসেনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই সিদ্ধান্তের উপর অটল থাকতে পারে নাই যে আমি ইমানের উপরই থাকব বারবার সিদ্ধান্ত পরিবর্তন একবার ইমান আরেকবার কুফুরি আরেকবার ইমান আরেকবার কুফুরি একটা সময় এমন হয়ে গেল সেই কুফুরির দিকে এই যে গেল আর ফিরে আসতে পারল দুদুল্যমান অবস্থাটা আর সিদ্ধান্তহীন সন্দেহপ্রবণ এই অবস্থাটা তাকে কুফুরির দিকেই নিয়ে গেল তার কুফুরিটাকেই বাড়িয়ে দিল তার কুফুরির প্রবৃত্তিটা বেড়ে গেল আল্লাহ বলতেছেন লামিয়া কুনিল্লাহ আল্লাহর কাছে তাদের কোনো ক্ষমা নেই আল্লাহর কাছে এদের কোনো ক্ষমা নেই কারণ এরা বুঝার পর আল্লাহকে চিনার পর রসুলকে চিনার পর আখেরাতকে বিশ্বাস করার পর এরা কুফুরির পথে কুফুরিকে প্রতিষ্ঠার সংগ্রাম এরা অগ্রসর হয়েছে আল্লাহ বলতেছেন এরা ইমানের দাবিতে মিথ্যাবাদী মুনাফেক এরা ইমান আনার পর ইমানের দাবির সত্যতা প্রমাণ করতে পারে নাই বারবার ইমানের দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে এরা মুনাফেক বা বাশিরিল মুনাফিকিনা নবী এ সমস্ত মুনাফেকদেরকে সে সংবাদ দিন এদেরকে সাবধান করে দিন আলিমা যে এদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আছে এদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আছে الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين এরা ইমানের দাবি করার পর ইমানের শিক্ষা পাওয়ার পর আল্লাহ রসুলকে বিশ্বাস করার পরও এরা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই বরং তারা কাফের কুপার আর কুপুরি চিন্তা চেতনাকে নিজ বন্ধু হিসেবে গ্রহণ করেছে আল্লাদিনা এরা কাফেরদেরকে গ্রহণ করেছে আউলিয়া আ নিজেদের বন্ধু রূপে এরা কাফেরদেরকে সন্তুষ্ট করতে চেয়েছে এরা কাফেরদেরকে সমর্থন করেছে মিন্দুনিল মিনিন মোমিনদেরকে সমর্থন করে নাই মোমিনদের সাথে বন্ধুত্ব করে নাই মোমিনদের সাথে সংঘাত করেছে কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া আমিন যারা কাফেরদেরকে রূপে গ্রহণ করেছে মিন্দুনিল মুমিনিন মুমিনদেরকে বাদ দিয়ে বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান রসুল এ সমস্ত ইমানের মিথ্যা দাবিদার মুনাফিকদেরকে কঠিন আজাবের সংবাদ শুনিয়ে দিন সমস্ত ইজ্জতের মালিক ক্ষমতার মালিক কে আল্লাহ তুমি মুসলমানদের প্রীতি মুসলমানদের মহাব্বত মুসলমানদের ঐক্য নষ্ট করে তাদের কুফারদেরকে খুশি করে নিজ ইজ্জত নিজ ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাও এটা তো সম্ভব না তারা কি কাপের কুপ্পারদের কাছে কাপের কুপ্পারদের সংস্কৃতিকে গ্রহণ করে তারা তাদের ইজ্জত তাদের সম্মানকে বাড়াতে চায় আল্লাহ কোরআনে বলতেছেন অথচ সমস্ত ইজ্জত সমস্ত সম্মান এটা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ এটার মালিক কোরআনে করিমের এই সমস্ত খুব সুস্পষ্ট যে ইমান গ্রহণের পর ইমানের অন্যতম দাবি ইমানদারের অন্যতম কাজ কুফুর থেকে নিজ ইমানের হেফাজত করা এমন কোন কাজ এমন কোন কথা থেকে নিজেকে মুক্ত রাখা যেই কথা যেই কাজ দ্বারা ইমানের মতো মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায় কি কাজ দ্বারা ইমানের মতো মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায় আর কি কাজ দ্বারা ইমানের স্বাদ আর ইমানের তীব্রতার মাপা যায় দেখেন বুখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহি এই হাদিসের মাঝে এরশাদ করেন যে যেই মমিনের মাঝে তিনটা গুণ আছে যে তিনটা গুণের অধিকারী যেই মমিনের মাঝে তিনটা গুণ আছে সে তিনটা গুণের অধিকারী ইমানের মিষ্টতা এটাকে সে অনুভব করতে পেরেছে সালাতুন তিনটা গুণ মানকুন্ডা ফিহি যেই ব্যক্তির মাঝে এই তিনটা গুণের সমাবেশ ঘটবে তিনটা গুণ যার মাঝে থাকবে ওয়াজাদা হালাওয়াতাল ইমান তাহলে সে ইমানের স্বাদ এটাকে সে অনুভব করতে পারত এই তিনটা গুণের একটা গুণ তৃতীয় গুণ যে আইয়াকরাহা আইয়াউদা ইলাল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাতা ফিন্নার যে একজন ইমানদার ইমানকে গ্রহণ করার পর আইয়াকরাহা আইয়াউদা ইলাল কুফরি কুফুর কুফুরি চিন্তাধারা কুফুরি কাজ কুফুরি কথার দিকে প্রত্যাবর্তন করাটাকে সে এমন অপছন্দনীয় আর এমন ঘৃণা করবে নারী যেমন সে নিজেকে আগুনের মাঝে নিক্ষেপ করাকে অপছন্দ করে যে আমি আমার নিজেকে আগুনের মাঝে নিক্ষেপ করে দেব এইটাকে সে যে পরিমাণ ভয় পায় আগুনের মাঝে আমাকে নিক্ষেপ করা হবে এই কঠোর বাণীতে সে যেমন আতঙ্কিত হয় কুফুর কুফুরি কাজ এটা করা থেকে কুফুরি কুফুরি কথা বলা থেকে কুফার কাপেরদেরকে সমর্থন করা থেকে সে এমন ভাবে ভয় পাবে ইমানের কারণে কুফর এবং কুফরি গোটা পরিবেশের প্রতি তার মাঝে এমন একটা ঘৃণা তৈরি হবে যে ক্ষুদ্র একটা কুফরকে গ্রহণ করার চাইতে তার কাছে মৃত্যু সহজ মনে হবে কোরআনে করিমে মহান রব্বুল আলমিন ইতিহাস বর্ণনা করে করে আমাদের কিমান বুঝাইছেন কোরআনে করিমে আল্লাহ তালার বর্ণনা করা একটা ঐতিহাসিক ঘটনা দেখেন অনেক রিমের মাঝে সুরায় নামলের মাঝে আল্লাহ তালা ঘটনা আলোচনা করতেন ফেরাউন রাষ্ট্রের জাদুকরদের ইতিহাস হজরতে মোসা আলী ইসালাম যখন ফেরাউনি রাষ্ট্রে ইমানের দাওয়াত শুরু করলেন তো হজরতে মুসা আলী ইসালামের এই ইমানি দাওয়াত এটার মোকাবেলা করার জন্য ফেরাউন তার সেনাবাহিনী তার সৈনিক যারা এদেরকে সর্বপ্রথম সামনে আনেনি সর্বপ্রথম মোকাবেলার জন্য সে প্রস্তুত করেছে রাষ্ট্রের জনগণের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য জাদুকরদের কারণ রাষ্ট্রের জনগণ জাদুকরদের দ্বারা প্রভাবিত ছিল তাই হজরতে মূসার মোকাবেলাটা যদি জাদুকরদের মাধ্যমে হয় তাহলে রাষ্ট্রের জনগণকে সে সহজে জিনিসটা বুঝাইতে পারবে যে মুসার চিন্তাধারা ভ্রান্ত এটা গ্রহণ করার মতো না তাই সে রাষ্ট্রের যারা জাদুকর তাদেরকে আহ্বান করলো তাদের বৈঠক ডাকলো যে মুসার মোকাবেলা করতে হবে তো মুসার মোকাবেলা করার জন্য রাষ্ট্রের জাদুকররা প্রস্তুত ফেরাউনের সাথে জাদুকরদের এই চুক্তিও হয়ে গেল ঠিক আছে আমরা মুসার মোকাবেলা করে দেব এর বিনিময়ে আমরা পাব কি ফেরাউনের পক্ষ থেকে তাদেরকে রাষ্ট্রের শীর্ষ সম্মানী পদে আসীন করার অঙ্গীকার দেওয়া হল ফালাম্মা যা হারাত জাদুকররা যখন ফেরাউনের দরবারে আসলো ফেরাউনের সাথে আলাপচারিতার শেষ পর্যায়ে তারা ফেরাউনকে বলল মোসাকে যে পরাজিত করব আমাদের পুরস্কার কি কি পাবো আপনার কাছে ফেরাউন বলল অবশ্যই পাবে তোমরা আমার সবচেয়ে নৈকট্যশীল রাষ্ট্রের শীর্ষ পদে থাকবে সব চুক্তি সম্পন্ন তারপর কি হল মোকাবেলা শুরু হলো জাদুকররা হজরতে মোসার মোকাবেলায় তাদের লাঠি তাদের দড়ি তাদের জাদুর সামগ্রী গুলোকে নিক্ষেপ করল ফকলু তারা বলল বিরিজাতি ফিরাউনা ইন্নালানাহনুল গলিবুন অবশ্যই ফেরাউনের ইজ্জতের কথম ফেরাউনের বিজয় হবে বিজয় আমাদের হবে এই স্লোগান দিয়ে নিজেদের রশি লাঠি জাদুর সামগ্রীগুলোকে হজরত মুসা আলী ইসালামের মোকাবেলায় নিক্ষেপ করত তো হজরত মুসা আলী ইসালাম আল্লাহ তালের হুকুম আসলো তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো হজরত মুসা আলী ইসালাম তার নবতী লাঠি নিক্ষেপ করার সাথে সাথে সমস্ত জাদুকরদের জাদুর লাঠি আর জাদুর রশি এই নবতির লাঠির কাছে পরাজিত হয়ে গেল নবতী লাঠির সাথে যুদ্ধ করে ফেরাউন বিজয় অর্জন করতে পারছে পারেনি জাদুকররা হজরত মুসা আলি ইসালামের কাছে পরাজিত হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারছে যে আমাদের জ্ঞান হল জাদুর জ্ঞান কিন্তু মূসার জ্ঞান জাদুর জ্ঞান না যদি মূসার লাঠি জাদুর লাঠি হতো তাহলে আমাদের জাদুর লাঠি মূসার জাদুর লাঠির কাছে পরাজিত হতো না কিন্তু মূসার লাঠি এটা নবতির লাঠি এটা জাদুর লাঠি না এই জাদুর লাঠির সাথে জাদুর লাঠির মোকাবেলা হতে পারে নবতির লাঠির সাথে জাদুর লাঠির মোকাবেলা হয় না এই মোকাবেলায় জিতা যায় না তারা যখন এই বিষয়টাকে বুঝতে পারল সাথে সাথেই বলে উঠল আমান্না বিরব্বিল আলমিন রব্বি মুসা বাহারুন আমান্না বিরব্বিল আলমিন পরাজিত হওয়ার সাথে সাথে স্বীকার করে নিল আলামিন অতীত জিন্দিগির সমস্ত জাদু বিশ্বাস থেকে সর্বপ্রথম আমরা মুক্ত হয়ে আমরা রব্বুল আলমিনের প্রতি মান আনলাম বিরব্বি মোসা হারুন হারুন এবং মুসার ইলাহ আমাদের ইলাহ হারুন এবং মুসার রবি আমাদের রব স্বীকার করে নিলাম ইমান তো আনলেন ইমান আনার সাথে সাথেই কঠিন পরীক্ষা সামনে আসলো যারা অনুপস্থিত ছিল ফেরাউন প্রশ্ন করল আবান তুমলাহু কাবলা আন আদান আলাকুম তোমরা আমার কোন অনুমতি আমার উপস্থিতিতে তোমরা ইমান নিয়ে আসলে বুঝবে তোমরা ইমানের মজা সর্বপ্রথম তোমাদের হাত পা কাটবো ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন অতপর তোমাদের সকলকে শুলে চড়াব প্রথমে হাত কাটবো তারপর পা কাটবো জিন্দা অবস্থায় হাত পা কেটে তারপর তোমাদেরকে শুলে চড়াবো ক্ষমতায় তো ফেরাউন অন্য কেউ তো না সেই ইমানের শাস্তি কি হতে পারে ইমানের শাস্তি কি হতে পারে ফেরাউনি রাষ্ট্রে এই ধারণা জাদুকরদের ছিল যে ইমান আনার কারণে ফেরাউনি রাষ্ট্রে কি শাস্তি হতে পারে এই ধারণাটা জাদুকরদের ছিল না ছিল তারপর ফেরাউনের হুঙ্কার ফেরাউনের শক্তিশালী আহ্বান ফিরে আসো ইসলাম পূর্ব জীবনে যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও ইমান পূর্ব জীবনে ফিরে আসো মুসার প্রতি ইমান ছাড়ো কিন্তু ইমান আনার পর হাদিসের মাঝে আল্লাহ রসুল বলছেন না যে ইমান আনার পর ইমানের নিদর্শন হলো এই যে সে যে ইমানদার তার আলামত হলো এই সে কুফুরের দিকে ফিরে যেতে এমন ভাবে ঘৃণাবোধ করবে যেমন ভাবে একজন ব্যক্তি আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়াটাকে কি করে ঘৃণাবোধ করে সে কুফুরের দিকে ফিরে যেতে এমন ভাবে বাঁচতে চাইবে যেমন ভাবে একজন ব্যক্তি আগুনের মাঝে আগুন থেকে বাঁচতে চায় এমন ভাবে বাঁচতে চাইবে সেই ফেরাউনি রাষ্ট্রে ইমানদার জাদুকরদের উচ্চারণ ছিল ফেরাউনের সামনে ফেরাউন তুমি তোমার শক্তি দ্বারা যা খুশি তুমি করতে পারো ইন্নামা তাকজি হাদিহিল হায়াত দুনিয়া ফেরাউন তুমি তোমার শক্তি দ্বারা আমাদের এই তুচ্ছ সংক্ষিপ্ত ষাট সত্তর বছরের দুনিয়ার জীবনটা তো কেড়ে নিতে পারো ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন কিন্তু ফেরাউন তুমি জানো এই জীবনটা কেড়ে নেওয়ার দ্বারা আমরা অনন্ত জীবনের জন্য আমাদের রবের কাছে ফিরে যাব আরে তোমারই এই জীবনটা নেওয়ার দ্বারা ইলা রব্বিনা মুন কালিবুন আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাব ইন্না না তোমাও আর আমরা তো এইটাই চাই ইন্না না তোমাও আরে আমরা তো এইটাই চাই আঞ্জাগ না রব্বুনা না আমাদের রব যদি আমাদেরকে ক্ষমা করে দেন সর্বপ্রথম ইমানের শব্দ উচ্চারণের বিনিময়ে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন এইটাই তো আমাদের রবের কাছে আমাদের প্রত্যাশা আমাদের এই জীবনের একটাই চাওয়া যে আমাদের অতীত জিন্দিগির ভুলগুলো যদি আমাদের রব ক্ষমা করে এই ইমানের উপর অবিচল থাকার বিনিময়ে তিনি যদি আমাদেরকে জান্নাত দেন এটা আমাদের জীবনের সর্বোচ্চ সফলতা ফেরাউন এটা জীবনের সর্বোচ্চ সফলতা আমাদের এটা ইমানের নিদর্শন ইমানের আলামত যে একজন ব্যক্তি সে আগুনে ঝাঁক দেওয়ার জন্য তৈরি থাকবে কিন্তু কুফুর কুফুরকে সমর্থন করা কুফুরকে গ্রহণ গ্রহণ করা এটাকে সে মেনে নিবে আল্লাহ নবীর সাহাবা একরামদের ইমান কেমন ছিল ইমান আনার পর তাদের ইমান পূর্ব জীবনে ফিরে যাওয়ার চাইতে মৃত্যুকে আলিঙ্গন করা তাদের কাছে সহজ তেরো বছরের মক্কার নির্যাতিত জীবনে আল্লাহর রসুলের হাতে হাত রেখে যারা ইমান আনছেন শহীদ হয়েছেন কেউ কিন্তু কেউ ইমান ছাড়ছেন এমন ইতিহাস আছে ইমান ছাড়ছেন ফিরে যান নাই কুফুরের দিকে ফিরে যায় নাই কেউ শাহাদতকে বরণ করছেন কুফুরের দিকে ফিরে যান নাই পরিবার পরিজন সমাজ রাষ্ট্র জমি মাটি সমস্ত কিছুকে তারা শুধুমাত্র ইমান রক্ষার্থে ত্যাগ করছে কোরআনে করিম আল্লাহ তালা সাহাবা একরামদের এই গুণের আলোচনা করছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان আরে আল্লাহ তো তোমাদের কাছে ইমানটা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু বানায় দিতে তোমাদের মন তোমাদের অন্তরে তো ইমানটাকে তিনি অঙ্কিত করে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন তোমাদের কাছে কুফুরি এটা ঘৃণিত তোমাদের কাছে আল্লাহ তালার অবাধ্য হয়ে পাপি জীবন যাপন করা এইটা তোমাদের কাছে ঘৃণিত তোমাদের কাছে ইমান প্রিয় ইমান প্রিয় ব্যক্তি ইমানের আলামত এটা হল ইমানই জীবনকে গ্রহণ করা ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করা জীবনের সমস্ত কাজে এই কথার প্রেম প্রমাণ দেওয়া আল্লাহ আমি তো প্রভু হিসেবে তোমাকেই স্বীকার করি আমি অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকার করি না আমি শুধু আল্লাহ তোমারই আনুগত্য করি আমি তো আর অন্য কারো আনুগত্য করি না এই কথার প্রমাণ দেওয়া আর যদি ইমান গ্রহণের পরও কুফুরি রীতিনীতির প্রতি মনের মাঝে আকর্ষণ থাকে তাহলে সে ইমানের দাবিদার কিন্তু সে ইমানকে গ্রহণ করতে পারে না সেই মুক্তির জন্য সফলতার জন্য অনন্ত জীবনের এক জান্নাতের জন্য আমাদেরকে কিন্তু ইমানি জীবন গ্রহণ করতে হবে শুধু ইমানের দাবি করলে হবে না ভাই ইমানি জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে আর এর জন্য জরুরি কুফুরি রীতিনীতি কুফুরি চিন্তাধারা এটা থেকে নিজেকে মুক্ত করা কুফুর কুফুরিকে সমর্থন দেওয়া কুফুরি কথা কুফুরি কাজ করা কুফুরি কথা কুফুরি কাজ কাকে বলে আর যেই কথাটা যেই কাজটা কোরআন সুন্না সমর্থন করে না কোরআন সুন্না সমর্থিত না এমন সমস্ত রীতিনীতি থেকে নিজেদেরকে রক্ষা নিজেদের পরিবার নিজেদের সমাজকে রক্ষা আমাদেরকে করতে হবে اگر طالبی کے زمی تی کنی نخست با نخست است بازا مدن پی کنی تعمل درائی نئے دل کنی صفائی بتدری جے حاصل کنی مگر بوئی از عشق مستت کناد طلبگار عہدے الستت کناد আগর তালিবিকে জমি তয় কুনি যদি ইমানের পথে চলতে চাও যদি তুমি জান্নাত আল্লাহর কাছে পেতে চাও নাকাত আসতে বাজা মাদান পয় কুনি তাহলে কুফুরি চিন্তা ধারা থেকে চির তোরে এটাকে ছেড়ে দাও চিরতরে ছেড়ে দাও আর কোনদিন কুফুরের দিকে ফিরে আসবো না আর কোনদিন সেই আগিনায় সেই পথে যাব না সেই সিদ্ধান্ত গ্রহণ করো তামুল দরাই নায়ে দিল কুনি সফাই বতাদিরি যে হাসিল কুনি তারপর নিজের দিলটাকে সামনে এনে কুফুরির প্রতি কুফুরি চিন্তাধারার প্রতি যেই মহাব্বত যেই ভালোবাসা তোমার অন্তরে জায়গা করেছে অন্তরকে সবকিছু থেকে খালি করো খালি করে দাও পরিষ্কার ঝকঝকে তক্তকে করো مگر بوئی از عشق مقصد کنات তলবগারে আহদে আলাস্তাক কুনাত এই পর্যন্ত কাজ তুমি যদি করতে পারো তোমার এই ঝকঝকে তক্তকে অন্তরে আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা ইমানের মহাব্বত ইমানের ভালোবাসা এসে যাবে আর সেই ইমানের মহাব্বত ইমানের ভালোবাসা তোমাকে চিরদিনের জন্য জান্নাতের অধিকারী করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকেই ইমানের শিক্ষা অর্জন করা ইমানকে বুঝা আর নিজ ইমানের হেফাজত করার টৌফিক দান করুক ওয়া আখিরু আনিল হামদুলিল্লাহি রাব্বিল